ভগবানেরই কৃপা জগন্নাথ পুরুষোত্তম ওরকম একটা কায়দা করে আপনাকে কৃপা দিয়েছেন ভগবান সচরাচর কাউ সম্মুখে এসে কৃপা বিতরণ করতে চান না হয় না ভগবানের কৃপা ভক্ত কৃপা অনুগামিনী ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ এরাও এই কথাই আমরা তাদের জীবনে দেখেছি ধ্রুব মহারাজ কৃপাপ্রাপ্ত হয়েছেন নারদজির কৃপা হয়েছিল বলে প্রহ্লাদ মহারাজজিরও তাই এইভাবে মহাজনগণের মহৎ বিচলনম নিনাম গিহিনাম দীন চেতসাম ইত্যাদি শ্লোকের মাধ্যমে বলা হয়েছে আবার ভাগবতে অন্যত্র আছে জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ অধর্মশীলস্ব সুদীক্ষিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য জনার্দন ভগবানের জগন্নাথের নিজ জনগণ জগতে বিচরণ করেন সকল জীবগণকে কৃপা বিতরণ করবার জন্য নিজ কোনো স্বার্থের কোনো প্রশ্ন সেখানে নাই বাস্তবিক পক্ষে অনেকেই প্রশ্ন করেন যে জগতের যা খুশি হোক আপনার কি দরকার আছে জগৎবাসী মরুক কোনো কথা তো শুনছে না যারা সাধু বেশ গ্রহণ করেছেন তারাই মানছেন না তা আপনাদের আর কি দোষ দেবো এত দোষ দিয়ে কোনো লাভ নেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা কজন মানছেন যারা সহজে আগুন আছেন তিলকমালা গ্রহণ করেন হরিনামও করেন স্ত্রী সঙ্গ করেন সব কিছু করেন তারাও তো এসে আন্দোলন শুরু করে দেবে তারাও তো বলবে আমরাও তো চৈতন্য মহাপ্রুকে মানি আমরা ভজন করি এর কি উত্তর আছে বাস্তবিক পক্ষে আত্মসংশোধন করে জগৎ থেকে চলে যাওয়াটাই ভালো কাউকে কিছু বলে কোনো লাভ হচ্ছে না কিন্তু শাস্ত্রের নির্দেশ আছে হরিভক্ত বিলাসে বলা আছে যাকে ভগবান বিশেষ কৃপা সঞ্চার করেছেন তিনি যদি লুকিয়ে ভজন করেন একা সেক্ষেত্রে তার অত্যন্ত বড় দোষ স্পর্শ করবে যাকে ভগবান কৃপা করেছেন শক্তি সঞ্চার করেছেন তারা যদি নির্জনে গিয়ে ভজন করেন তাহলে সেক্ষেত্রে তাদের বিরাট দোষ লাগবে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অত্যন্ত দৃঢ়ভাবে আমাদেরকে ভৎসনা করে বলতেন যে ভজনের নামে নির্জনে বসে আরাম করছো আর নামের কাছিটাকে টানছ এতে কি লাভ হবে বাস্তবিক পক্ষে গৌরীয় ভজন অত্যন্ত কঠিন সারস্বত গৌরীয় ভজন যেখানে নিজে সেন্ট পারসেন গৌরাঙ্গ মহাপ্রভুর কথা মানবার চেষ্টা করা এবং অপরকে আচরণ মুখে সেগুলো চিৎকার করে বলা ভালোবেসে বলা এই যে কত বড় কঠিন কাজ এটা আপনারা বুঝে উঠতে পারবেন না যেটা সনাতন গোসাই তার সনাতন গোস্বামীজির সঙ্গে ছিল হরিদাস ঠাকুরের কথোপকথনে এই সব সত্যতা উদ্ভাসিত হয়েছিল সনাতন গোসাইকে যখন সনাতন গোসাই বলেছিলেন হরিদাস ঠাকুর বলেছিলেন আমার দ্বারা তো কিছুই হলো না তোমাদের দ্বারা কত কিছু ক্রিয়াকর্ম ভগবান করিয়ে নিচ্ছেন ভগবান গুরু বৈষ্ণব যাদেরকে ভালোবাসেন তাদের দ্বারা সমাজের রিফর্মেশন আমল পরিবর্তন সমাজে অনেক কিছু সিদ্ধান্ত স্থাপন শিক্ষা স্থাপন করে যান এগুলো রামায়ণ দেখবেন ভাগবত দেখবেন পুরাণ দেখবেন সবেতেই এ প্রমাণ হনুমানজি মহারাজ কাঁদছেন রামচন্দ্র বলছেন না তোমাকে গেলে হবে না তোমাকে আচার্য হিসাবে এখানে থাকতে হবে উদ্ধবজি মহারাজ বলছেন আমি তোমার সঙ্গে যাব আমি তো মরে যাব তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না ভগবান বলছে তা বললে তো হবে না তোমাকে থাকতে হবে তুমি আচার্য রূপে জগতে না থাকলে তাহলে আচরণ করে কে শিক্ষা দেবে তোমাকে থাকতেই হবে এইভাবে দেখা যায় ভগবানের মনোভীষ্ট বস্তু হল যে নিজে ভজন করো এবং অপরকে সেই সব কথাগুলো জানাও অনুভবের কথা তা নাহলে প্রহ্লাদ শ্রী প্রহ্লাদ মহারাজের শ্রীমুখে ওরকম ধরনের কথাটা বেরোতো না প্রহ্লাদ মহারাজের শ্রীমুখে এরকম করুণাময় প্রহ্লাদ মহারাজের শ্রীমুখে ও ধরনের কথা কখনোই নির্গত হতো না আর যে কথা একটু আগে আমি শ্লোক বললাম ওটাও ভাগবতের জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ অধর্ম শিলস্ব সুদুঃখিতস্য অনুগ্রহায় চরন্তি নূনম ভূতানি ভব্যানি জনার্দনস্ব ভগবানের নিজজনগণ জগতে বিচরণ করেন জগতে বিচরণ করেন কেবল এ দুঃখিত জড় বিষয়েতে অভিনিবিষ্ট জড় বিষয়েতে অভিনিবিষ্ট অত্যন্ত দুঃখী জীবগণকে বাঁচাবার জন্য তারা বিচরণ করেন শ্রী প্রহ্লাদ মহারাজিও কথা নৃসিংহদেবের কাছে বলেছিলেন প্রায়েণ দেব মুনয় সবিমুক্তি কামা মৌনম চরন্তি বিজনীন পরার্থ নিষ্ঠা নৈতান বিহায় কৃপনান বিমুমোক্ষ এক নান্যাম তদস্য শরণম ভ্রমত অনুপাস্যে শ্রী প্রহ্লাদ মহারাজ বললেন হে প্রভু আমরা অত অত স্বার্থপর নই আমরা যে নিজে ভজন করে নিজের সুবিধে করে নেব যারা স্বার্থপর দেখবেন সমাজে তারা নিজের সুবিধের ব্যবস্থা করে নেন কিন্তু একটা বাস্তব সাধু জীবনটা কিন্তু তা নয় একটা বাতি একটা মোমবাতি যেমন জ্বলতে জ্বলতে নিজের আলো দিতে দিতে নিজে গলে গলে নিজেকে আলো বিকরণ করে চলে যান কিছু আশা করেন না ঠিক সেই রকম একটি বাস্তব সেতুর যদি একটা বাস্তব সাধুর জীবন চরিত্র দেখবেন তাদের জীবনটা ঠিক এই রকম সমগ্র জীবন খালি আলো বিতরণ করে গেলেন লাঞ্ছনা গঞ্জনা গালাগা লপমান তথাপি তারা অকর্তব্য সত্যের কীর্তন বন্ধ করছেন না ওটি তাদের জীবন ওটি তাদের প্রাণ গোপিকাগণ নিত্য যেখানে নিত্য বিহার করেন তারা তো এই কথা বলেছিলেন কিন্তু এই কথাটা তারা বলেছিলেন তাদের কাছে সংকীর্তন যোগ্য একটা কোনো সাধন ভক্তি নয় এ কথা আমি কালকেও ব্যাখ্যা করেছিলাম এটা তাদের কাছে স্বয়ং সাধ্য হরিকথা কীর্তন করতে করতে তারা ভগবানের সাক্ষাৎ সঙ্গ পান ওই জন্য ওটা সাধ্য সাধ্য বস্তু কাকে বলে না সাধন করতে করতে যে বস্তুটাকে প্রাপ্তির জন্য আমি চেষ্টা করছি টার্গেট সেটাকে সাধ্য সাধন সাধক এবং সাধ্য সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায় কিন্তু যারা নিত্যসিদ্ধ মহাত্মা মাধবেন্দ্র পরিপাত ঈশ্বর পরিপাত শ্রী চৈতন্য মহাপুর পার্শ্বদগণ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা কি বলবেন তারা সংকীর্তন করছেন কি কি জন্য তারা কি সিদ্ধ হওয়ার জন্য তারা নিত্য জগৎ থেকে এসছেন ভক্তিবিনোদ ঠাকুর ছিল প্রভুপাত লক্ষণ বলে দেবে এটা কোনো বায়াসনেস নয় একটা জেদ করে আমাদের সাধু অতএব তিনি তা নয় এরা নিত্য জগৎ থেকে এখানে এসছেন তার লক্ষণ আছে সমস্ত নিজের জীবন যৌবন যা কিছু আছে সমস্ত ভগবানের জন্য সম্পূর্ণরূপে নিঃশেষ করে দিয়ে দিয়েছিলেন যেমন একটা বাতি দান করে আলোক প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে এই কথাই বলেছিলেন প্রভু আমরা স্বার্থপর নয় যে কেবল একা উদ্ধার হয়ে যাব আর আমাকে আপনি কৃপা করবেন নতুন করে আর কি আমাকে তো কৃপা করেছেন আপনার নিজজন নারদজি মহারাজ তো কৃপা করেছেন আর নারদের কৃপা মানেই তো আপনার কৃপা তো এখন আপনি আমাকে বলছেন বর নাও কৃপা নাও ঠিক আছে কিন্তু যদি বর আপনি আমায় দেন তাহলে একটা বর দিন অভিমত বর প্রার্থনার জন্য ভগবান বলেন সাধুগণও মাঝে মাঝে দিয়ে দেন কিন্তু চাইতে নেই চাইলেই বোকা বেনে যেতে হয় বোকার মতো চাইতে নেই চুপচাপ থাকতে হয় যা উনি আমার জীবনে ভালো মন করবেন তাই দেবেন সাধুরা সর্বদর্শী আমার জীবনে যেটা ভালো মনে করবেন সেইটা দেবেন ওই জন্য গোবর্ধন পরিক্রমা করো আমি বলি তোমরা গোবর্ধন পরিক্রমা করে কিছু চাইবে না তোমরা সেই গোবর্ধন পরিক্রমার ফল গুরুদেবের হাতে দিয়ে দেবে ভগবানের হাতে দিয়ে দেবে এটা আমার একটা ইউনিক ব্যাপার লোকে বলেন কিন্তু আমি এটা করে থাকি অজস্র পরিক্রমা করি কেউ অসুস্থ থাকলে তার নামেও গোপনে করি এগুলো সব আগাগোড়াই এগুলো যারা জানেন তারা জানেন কিন্তু করে ভগবানের শ্রী করকমলে গুরুদেবের হাতে দিয়ে দিই এই পরিক্রমার জন্য আপনি যেটা ভালো বুঝবেন আমার জন্য সেটা করবেন আর যেটা আপনার ভালো হয় সেটা আপনি আমাকে বলবেন আমার এই নিয়ে গোবর্ধন পরিক্রমাকে করে চেয়ে বসলাম ভগবান আমাকে একটা মহান্ত করে দাও অমুক জায়গাকার আচার্য করে দাও বড় নাম করে দাও যশ করে দাও তাহলে তো আমি সেই ইচ্ছা নিজেই লুটে নিতে পারতাম যারা বৈষ্ণব সময় তারা জানেন দেশ বিদেশ এগুলো কোনো ঘটনাই নয় এগুলো চুটকি অর্থ করিও কোনো ব্যাপার না কিন্তু এগুলো অভিলাষ গুরু বৈষ্ণবের কৃপা হলে আর থাকে না বাস্তবিক পক্ষে যারা কৃপা লাভ করেছেন তাদের এই ধরনের ক্ষুদ্র প্রয়াসগুলো থাকে না এগুলো আমাদের গৌরীয় গুরুবর্গ অনেকভাবে বলেছেন কিন্তু কারোর কানে ঢুকছে না রঘুনাথ দাস গোস্বামীও বলেছেন প্রতিষ্ঠা সাধৃষ্ঠা সপচ সপচরমণি মেদিনটে এই প্রতিষ্ঠা আসা ধৃষ্টা রমণী আমার হৃদয়তে নৃত্য করছে কি করে এই প্রেম সম্পত্তি লাভ হবে ভগবানকে কি করে ভগবানকে কি করে পেতে পারবে এর কোনো ওয়ে আউট কেউ খোঁজার চেষ্টা করছেন না শিল পৌপাত বৈষ্ণবকে এই রচনার মধ্যে সুন্দরভাবে দৃঢ়ভাবে ভৎসনা করে আমাদের আমাদের বলেছেন প্রতিষ্ঠার তরে প্রতিষ্ঠার জন্য তোমার যে নির্জন ভজন এগুলো বেশ ভালোই বাড়াবাড়ি হচ্ছে ছিল বহুপাদের প্রতিষ্ঠাকে এই রচনাটা পড়বেন ভালো লাগবে অপূর্ব যারা বাস্তব সত্যকে অনুসন্ধান করতে চান প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব তুমি চিটিংবাজি করছ হরিনাম করছো তুমি লোকের কাছে নাম কিনছো তুমি নাম করা সাধু হরিনাম করতে পারো ছাই করছো তুমি হরিনাম ওইভাবে হয় না হরিনাম উদয় হয় যার উদয় হয় তার পক্ষেই হরিনাম অনুভব করা সম্ভব হরিনাম কি বস্তু হরিনামে হরিনামের দ্বারা হরির রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সমস্ত ওই হরিনামের মধ্যে বীজ রূপে লুকিয়ে রয়েছে সমস্ত বীজ রূপে হরিনামের মধ্যে সমস্ত লুকিয়ে রয়েছে এই জন্য হরিনাম হরিকথা ভাগবত কথা এগুলো এর মাধ্যমে ভগবানের রূপগুণ লীলা পরিকর বৈশিষ্ট্য এগুলো সব ধীরে ধীরে হৃদয়তে উদ্ভাসিত হয় অনেকে বলতে পারেন ঝামেলার কি দরকার এ এত কথা শুনবে না আপনি নিজের মতো নিজে ভজন করে চলে যান জগৎ থেকে সেইগুলোর ব্যাপারে আমি অনুশাসন বললাম করপাত্রীজি মহারাজ বলে একজন ছিলেন যার নাম আপনারা শুনেছেন কিনা জানেন না ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যান বলে তাকে বলতো লোকে করপাত্রীজি মহারাজকে একজন বললেন সমস্ত বিষয়েতে সমাজে বিভিন্ন ব্যাপারেতে আপনি আগে এগিয়ে যান কেন যা খুশি হয়ে যান আপনার ওপর ধাক্কাগুলো আসে কি প্রয়োজন আছে ছেড়ে দিন করপাত্রীজি হেসে বললেন দেখুন সমাজের চক্ষু হল সাধুরা এটা আজকে শুধু নয় আবাহমান কাল ধরে ইতিহাস পুরাণ ভাগবত সব কিছু দেখুন রামায়ণ সর্বত্র দেখবেন সেখানে সাধুরাই হচ্ছে চক্ষু এমনকি শ্রী রামজদ রামচন্দ্র স্বয়ং ভগবান সেই পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবকে সামনে রেখে প্রশ্ন করতেন এবার আমার কি কর্তব্য বলুন আপনারা এইরকম ধরনের সাধুগণকে চক্ষু হিসাবে সমাজ জানত আজকে এসব কথা ভুলে গেছে বিভিন্ন কারণ তার জন্য দায়ী কর্পাতিজি মহারাজ বললেন একটা ঘটনা আপনাদের বলি একটা পুরাণ থেকে কোন ঘটনা একটা বললেন সেটা আমারও কানে এসছিল ঘটনাটা ভালোই লাগলো এছাড়াও আমি অন্য এরকম ধরনের ঘটনা জানতাম বিরাট একজন জাহাজের ক্যাপ্টেন বিশাল চাকরি করেন বিশাল মায়না তখনকার দিনে জাহাজে যাতায়াত হতো আটলান্টিক মহাসাগরে হঠাৎ এমন একজন এমন এমন একটা বিপর্যয় দেখা দিল সেখানে কোনো মতে জাহাজের লোক আর স্থির থাকতে পারছেন না বিশাল জাহাজ এই ডুবে যাবে কোনো গাঁদে রক্ষা পাওয়ার আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না ক্যাপ্টেন প্রথমে চিন্তিত হয়ে পড়লেন প্রথমে কিছুক্ষণ বাঁচাবার চেষ্টা করলেন পরে চিন্তা করলেন নিজে তো আমি তো মরে যাব। আর এরা মরলে মরুক আমি মরে যাব। বরঞ্চ আমি আগে বাঁচি জাহাজ একদম জল উঠছে ঝলকে ঝলকে সঙ্গে সঙ্গে নিজে কি করলেন নিজে বাঁচার রাস্তা করে নিলেন নিজে লাইফ বয় নিয়ে বেরিয়ে গেলেন কোনো কায়দা করে কিভাবে তিনি জীবন পেয়েছিলেন তিনি জানেন অত ঘটনা আমি বলবো না পরবর্তীকালে খোঁজ পাওয়া গেল ওই জাহাজটা ডোবেনি জাহাজটা ডুবুডুবু হয়েছিল কিন্তু বেঁচে গেছে কিন্তু ক্যাপ্টেন পালিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্ট থেকে তাকে চিরকালের জন্য ভিকিরি করে দেওয়া হলো তুমি কোনো জায়গায় কোনো গভর্নমেন্টের কোনো সার্ভিস পাবে না তুমি পাবে না তুমি যেহেতু শেষ মুহূর্ত পর্যন্ত দেখোনি এতগুলো লোকের এতগুলো দায়িত্ব নিয়ে তুমি ছেলে খেলা করেছ তখন সে সাধারণ চাকর বাকরের কাজ করতে আরম্ভ করলো অত বড় একটা ডিগ্রি রাস্তায় বেয়ারার কাজ এইসব করতে আরম্ভ করলো সে কি করবে কি করে খাবে করপাত্রীজি মহারাজ ঠিক এরম ধরনের একটা ঘটনা বললেন একটা বিশাল জাহাজ নয় ওটা নৌ বিশাল একটা নৌকা নৌকার মতো বিশাল তখনকার দিনে বড় নৌকা হতো সেখানে অনেক যাত্রী রয়েছে গোদাবরী নদী কি কে জানে ওরকম একটা কোনো নদী সেখানে এমন ঝড় এবং এমন বৃষ্টি আরম্ভ হলো যেখানে বাঁচবার কোনো রাস্তা নেই জলকে জলকে নৌকাতে জল উঠছে কোনো মতে বাঁচার রাস্তা নেই অনেক চেষ্টা করলেন যে রয়েছেন সেখানে মাঝি বাঁচাবেন তিনি কোনো মতে শেষে দেখলেন আমিও মরব এ আর কিছু করার নেই শেষে তিনি লাভ দিয়ে নিজে জীবনযাপন নিজে বাঁচবার চেষ্টা করলেন আর যারা জাহাজে ছিল সবাই ডুবে গেল কেউ বাঁচল না কেউ বাঁচেনি ডুবে যাওয়ার পর এবার ওই যিনি বাঁচবার চেষ্টা করেছিলেন এই যে ব্যক্তি জাহাজের কর্ণধার ছিলেন তিনিও কোনো মতে বাঁচতে গিয়ে চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি আপনারা জানেন চোরা বালু যেমন হয় চোরা জল হয় নবদ্বীপে দেখবেন তিনটে নদীর কনফ্লুয়েন্স তিনটে নদীর প্রভাব যেখানে দেখবেন জল ঘুরছে এরকম ওখানে পড়লে এবার সঙ্গে সঙ্গে ডেপ চলায় চলে যাবে সাঁতার যত জানো কিচ্ছু করার নেই জল এরকম ঘুরছে ঘুরতে ঘুরতে ওখানে যদি কেউ এসে পৌঁছে সঙ্গে সঙ্গে তাকে তলায় নিয়ে চলে যাবে আর সলিল সমাধি সেও ডুবে গেছে এখন যারা ডুবে গেছে সবাই চলে গেছে জমদুয়ার জমদুয়ারে জম যমরাজের কাছে যমরাজের কাছে সভা বসেছে বলছেন এদের এই যে গোদাবরী নদীতে ডুবেছে এই সব ব্যক্তিগুলো ডুবে মরেছে ঠিকই কিন্তু গোদাবরী নামক গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী ইত্যাদি বলা হয় ওই পবিত্র নদীতে কেউ যদি ডুবেও যায় তা সদ্গতি হয় এটা আমাদের ছোট হরিদাস যেমন তিনটে নদীর কনফারেন্সে গঙ্গা যমুনা সরস্বতী এলাহাবাদে গিয়ে নিজের শরীর ছেড়ে দিলেন চৈতন্য মহাপু উপেক্ষা করেছেন সাক্ষাৎ ভগবান আমি আর দেহ রাখব না ভগবানের চরণ প্রাপ্তির আশায় সংকল্প করে দেব এ বাজারের কোনো একটা সামান্য দুঃখ পেয়ে প্রাণটাকে দিয়ে দেবে ওরকম নয় ভগবান আমায় কৃপা ছেড়ে দিলেন আমি ভগবানের চরণে যাবই যাব আমি প্রাণ ছেড়ে দেব যে শরীরেতে চৈতন্য মহাপ্রভু আমাকে সামনে ডাকছেন না আমার কীর্তন শুনছেন না আমাকে এত স্নেহ করতেন যখন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরে যান কুকুরের মতো দূরে থেকে এরকম লজ্জা হাতে লুকিয়ে থেকে দেখতেন প্রভুর রূপ আহা সেই প্রভু আজ আমাকে ঘৃণা করে দূরে সরি প্রভু বাস্তবে ঘৃণা করেন না জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ওরকম ধরনের কঠোর জীবনযাপন করেন কট্টর সাধুগণ ওরকম কঠোর জীবনযাপন করে ভেতরে কিন্তু তাদের কাঠিন্য নাই অত্যন্ত কোমল হৃদয় কিন্তু বাইরে তীব্র ভৎসনা করেন তীব্র শাসন অনুশাসন তার মধ্যে কোনো কোনো রকম ওর মধ্যে ঈর্ষা বিদ্বেষ মাশ্চর্য ক্রোধ এসব নাই এগুলো দেখান এগুলো না হলে শাসন করা হয় না শাসন করাটা যে কত বড় কথা এটা সাধারণ লোক বোঝে না জমলোকে যখন তারা উপনীত হলো তখন সেখানে যমরাজি সবাই বসেছেন সব বিচার হচ্ছে অনেকে মনে করেন এসব গালগপ্প বলছেন মহারাজ মৃত্যুটা তোমার আসুক তখন তুমি বুঝতে পারবে জমদুদ এলো কি না এলো এখন আমি বলে তো বিশ্বাস করবে না আমাদের মহা ঋষিকেশ মহারাজ একজন ঋষিকেশ মহা ঋষরাতে তার মঠ এরকম একটা ঘটনা কতগুলো ঘটনা আমি গোরখপুরের লাইব্রেরি থেকেও আপনাকে দেখিয়ে দেবো কত এরকম ঘটনা ঘটেছে জমের দুধ নিতে এসছে বুঝতে পারেনি কনফিউশন হয়ে অন্য লোককে নিয়ে চলে গেছে যমরাজি গিয়ে বলে কাকে এনেছো একে তো বলিনি দাও দিয়েছ শিগগিরি আমাদের ঋষিকেশ মহারাজকে এরম নিয়ে গেছিলেন ঋষিকেশ মহা সুন্দর কীর্তন করতেন এত গলা কি অপূর্ব তাদের ভাব ছিল হঠাৎ ঋষিকেশ মহা বিশ্রাম করছেন দেখে ওখান থেকে কে এসে টেনে নিয়ে চলে গেল দেহ থেকে আত্মা চলে গেল কোথায় নিয়ে চলে যাচ্ছে নিয়ে গিয়ে জমদুয়ারে গেছে ঋষিকেশ মহা নিজের জীবনীতে লিখেছেন বলে গিয়ে দেখি অদ্ভুত যমরাজের সভা ধপধপ করছে যমরাজের চুলগুলো সব অপূর্ব দেখতে বাপরে বাপ দেখে অবাক যমরাজ বলে কাকে নিয়ে এসছে সাধু বাবাকে যাও দিয়ে আসো এখনো কিচ্ছু হয়নি এর জমে দুধরা আবার ভয়তে তাড়াতাড়ি গিয়ে তাকে দিয়ে আসে সেই সব এক্সপিরিয়েন্সের কথা তিনি লিখেছেন গোরখপুর থেকে এরম অনেক ঘটনা ঘটেছে অনেক একটা নয় এক গ্রামে একই নামে দুটো ব্যক্তি যমরাজ বলেছে নিয়ে আসো অন্য লোককে নিয়ে চলে গেছে বলি একে বলিনি বেটা ওকে নিয়ে আয় একই নাম আবার গিয়ে সে ফেরত দিয়ে নিয়ে আসে তাদের সুবিধে হলো এ শরীর থাকাকালীন যমরাজের জায়গাটা দেখে নিল কত সুবিধে হলো প্লেন লাগলো না কিছু না কত দূর বাবা এখান থেকে নৈরিত কোণে নৈরিত দক্ষিণ পশ্চিম কোণে হ্যাঁ নিরানব্বই হাজার মাইল যোজন বলা রয়েছে নিরানব্বই হাজার যোজন ঠিক ডিরেকশনে এখন কে যেতে পারবে সেখানে কেউ আছে কিন্তু আছে আমাদের ভাগবতী মহাপুরাণে অজামিল উপেক্ষানও আমরা দেখব কিভাবে যমদূত নিয়ে যাচ্ছিলেন সেখানে বিচার হওয়ার সময় করপাতিজি মহারাজ বলছেন যে যত লোক নদীতে ডুবেছিল তাদের সব সদ্গতি করে দিলেন যমরাজি মহারাজ কেবল একজনকে সিভিয়ার পানিশমেন্ট দিলেন কাকে বলে ওই মাঝিটা মাঝিটা বলছে আমার কি দোষ মহারাজ নদী তো নৌকা ডুবে যাচ্ছিল ডুবে যায় আমি ডুবে তো গেছে যমরাজি মহারাজ বলছেন হ্যাঁ আমি জানি নৌকাটা ডুবে গেছে পরিস্থিতি এরম ছিল কিন্তু তোমার একটা দোষ হয়েছে তোমার ওপর এইসব হাজার এই যে শয়ে শয়ে যাত্রী তোমার ওপর বিশ্বাস করে তোমার ওই নৌকায় ছিল তুমি শেষ সময় পর্যন্ত কেন দেখনি তুমি নিজে প্রাণ বাঁচাবার জন্য কেন চলে গেলে যদি তুমি শেষ সময় পর্যন্ত যাত্রীদের সঙ্গে একসঙ্গে ডুবে মরতে তাহলে তোমারও সদ্গতি হতো সেই জন্য আমিও এরকম ডুবে মরতে চাই না ভগবান এই সাধুর বেশটা দিয়েছেন ওই জন্য সমাজের অন্যায় দেখে সেগুলোতে বলবার মতো অধিকার একমাত্র সাধুগুরু বৈষ্ণবের আছে এটা ভগবান দিয়েছেন এই জন্য তাদের লিখতে হয় বলতে হয় দৃঢ়ভাবে তারা কাউকে ভয় পান না তারা যদি না দেখান তারা যদি বলেন আমার রাস্তায় যেমন মাঝিটা বলে আমার রাস্তা আমি দেখি কি দরকার এটা শঙ্কার সমুদ্রের মধ্যে নৌকা ভাসছে আপনারা সব নৌকা এসব সব নৌকার মধ্যে সব রয়েছে এর কর্ণধার হলো গুরুকর্ণধারম ভাগবতী মহাপুরাণ বলছে গুরুকর্ণধারম এর যদি কর্ণধার হয়ে কর্ণধারের কাজ না করেন সাধুগণ শরীর নিজে মাল করি এদিক ওদিক করেন তাহলে লাভ হবে না ডুবে মরবে জমদুয়ারে গিয়ে সেখানে কষ্ট পেতে হবে খুব কষ্ট অবশ্য যারা বৈষ্ণব তিলক ফিলক করেন তাদেরকে যমরাজ ওভাবে শাস্তি দেন না অন্য ব্যবস্থা আছে হরিনাম করলে বলেছেন অন্য ব্যবস্থা আছে রাখেন যাই হোক এই জন্য এগুলো বলতে হয় শ্রীমৎ ভাগজী মহাপুরাণের আলোচনা প্রসঙ্গে আমরা গিয়ে পড়েছি আজকে সকালবেলা প্রাতকালীন অধিবেশনে আমরা ব্যাখ্যা করেছিলাম সে সুতো ওয়াজও ছিল আত্মা রামশ্চ মুনয় নির্গন্থা উপি উরুক্রমে কুরবন্তি অহেতু কিং ভক্তিম ইত্থম্বুত গুণ হরি হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বদ্রায়ণী অধ্যগাদ মহদাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয় আত্মা রাম হলেও ভগবান হরির ভগবান কৃষ্ণের এমন অনন্ত লীলাময় ভগবানের এমন গুণাবলী আছে যা যার দ্বারা আত্মারাম হয়েও ভগবানের লীলাবলী যদি কানেতে প্রবিষ্ট হয় তাহলে আসতে থাকতে পারেন না স্থির হয়ে তার আত্মারামতা ঘুচে যায় যেরকম আমরা তৃতীয় স্কন্ধের শুরুতেই বলবো কিভাবে সুখদেব গোস্বামী পরমাংশ শ্রেষ্ঠ হয়েও জগতের কোনো কিছুর সঙ্গে সম্বন্ধ না থেকেও কেন তিনি এরকম একটা বড় মা যেটা বলছেন শ্রীমদ ভাগবতী মহাপ্রাণকে হৃদয়স্থ করলেন কি দরকার ছিল এখানে তার উত্তর দিয়েছিলেন হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদ্রায়ণী বাদ্রায়ণী বাদ্রায়ণী বলতে বেদব্যাস জি মহারাজের এই যে থেকে যিনি এসছেন সুখদেবজি মহারাজ সুখদেবজি মহারাজ ভগবানের অনন্ত গুণাবলিতে মতি তার মন একবারে ডুবুডুবু হয়ে গেছে ভগবানের এই লীলা ভগবানের এই বিলাস দেখে তখন আর তিনি থাকতে পারেন জোর করে এসছিলেন তার প্রসঙ্গটা আমি পরে তুলব কিভাবে সুখদেব গোস্বামীকে জঙ্গল থেকে ফিরিয়ে আনা হয়েছিল এসব কথা আগেও আলোচনা করেছি এখনও করব এই মহৎ আখ্যান তিনি হৃদয়স্থ করেছিলেন এই রসময় ভাগবতী মহাপুরাণ তাই জন্য আজ আমরা এই সুখদেব গোস্বামীর জন্যই আমরা আজকে এই ভাগবতী মহাপুরাণকে বিস্তৃত বিস্তৃতভাবে প্রচারিত দেখতে পাই প্রণম্য শ্রী গুরুং ভূয় শ্রীকৃষ্ণম করুণার্ণবম লোকনাথম জগৎচক্ষম শ্রীশুকম তমুপাশ্রয়ে এখানেও একই কথা বলা এখানে তো এক লোকনাথম জগৎচক্ষু জগতের চক্ষু হলেন তিনি তিনি পথ দেখাচ্ছেন কর্ণধার না হলে সাধু লাভ হবে না কিছু এখানে ঘটনাতে আমরা চলে যাই অনেক সময় নিতে পারবো না অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু অনেক সময় আমি দিতে পারছি না ক্ষমা করবেন এখানে আমি এখন চলে যাচ্ছি শ্রী পরীক্ষিত মহারাজির জন্মবৃত্তান্ত এটাও সংক্ষেপেই আলোচনা করব পরীক্ষিত যে মহারাজ তার জন্মকর্ম অত্যন্ত পবিত্র কেন তার সম্বন্ধে ভাগবতের অনেক জায়গায় এসো মহাভাগবত তার জন্মকুণ্ডলী করতে এসছেন যেসব ঋষিমুনিরা অন্য অন্য সময়ে বিভিন্ন সময়ে ভাগবতী মহাপুরাণে বর্ণনা আছে তিনি হচ্ছেন এসো মহাভাগবত তিনি মহাভাগবত তিনি বৈষ্ণব যার খানদান যার পুরো বংশাবলী বৈষ্ণব যার যার নাম হলো বিষ্ণুরাত যিনি বিষ্ণুর দ্বারা রক্ষিত হয়েছিলেন সে কখনো বৈষ্ণব না হয়ে পারে কি তিনি বৈষ্ণব কিন্তু তার জন্মের একটা কাহিনী আছে খুব সংক্ষেপে আমি বলবো আপনারা হয়তো শুনেছেন যে দ্রৌপদীর পঞ্চ পঞ্চপুত্রকে কিভাবে অশ্বত্থমা যিনি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থমা কিভাবে রাত্রিকালে শির হরণ করেছেন তাদের পাঁচজনের গলা কেটে দুর্যোধনের কাছে সে উপহার দিয়েছিলেন সেই সময় দুর্যোধন যুদ্ধতে ভীমের সঙ্গে উরুভঙ্গ হয়ে উরু ভগ্ন হয়ে রক্তাক্ত অবস্থায় ওইখানে পড়েছিলেন বেশ অনেক দিন সেই সময়তে যখন পাঁচটা পুত্রের মাথা এনে ফেলেছিলেন কেন সে ভেবেছিল পঞ্চ পাণ্ডব শুয়ে রয়েছে তাদের ওই মাথা দেখে পাঁচটা মাথা দেখে দুর্যোধনের মতো তো দুষ্ট ব্যক্তি সে পর্যন্ত মাথায় আঘাত করে হায় হায় এ কি করলে এটা তো বিধর্মের কাজ হল এই যে পাঁচজন বাচ্চা এদেরকে তুমি কেটে আনলে গলা দুর্যোধনের মতো এত দুষ্ট ব্যক্তি সেও এটা অনুমোদন অ্যাপ্রুভ করেন নাই দুর্যোধনের মতো ব্যক্তিও এই গর্হিত কর্মকে অনুমোদন করতে পারেন নাই আমাদের একটা মজার কথা আছে চোররা যখন নিজেদের মধ্যে চুরি করে তাদের মধ্যে আবার তাদের মধ্যে আবার সততা আছে দেখ আমি চুরি করছি বেইমানি করবি না বলে আবার কেমন কথা হ্যাঁ চোরদের মধ্যে সততা আছে চোরেরা নিজেদের টিম করে করে চুরি করে ডাকাতি করে দেখা বেইমানি যেন কেউ না করবে আর ধরা পড়লে নাম বলবি না বলো না না মরে যাবো তোর নাম বলবো না তো that is also a kind of honesty যদি এর কোনো মূল্য নেই শাস্ত্রীয় বিচারে কিন্তু আছে আপনারা দেখবেন এইসব বিষয়গুলো সমাজে আপনারা দেখেন কিন্তু চোখ নেই দেখতে পান না দেখেও দেখেন না পশ্চন্নপি নপশ্চাতি তাই জন্য বলতে হয় সেখানে এই দুর্যোধন যে কোনো নিয়মই মানেন না অন্যায় অত্যাচার এতকার করলেন কিন্তু এ ব্যাপারে খুব পাঞ্চুয়াল বলে এটা কি করলে তুমি এটা ঠিক করনি ভৎসনা করলেন সেই সময়তে অশ্বত্থমার ইচ্ছে ছিল পঞ্চ পাণ্ডবের বংশকে পুরো বিনাশ করব কারণ কি কারণ হলো এই যে অশ্বত্থমাকে ধরে এনেছিলেন আমাদের কে অর্জুন অর্জুন সেখানে শপথ নিয়েছিলেন দ্রৌপদীর কাছে পাঞ্চালির কাছে আমি তোমাকে শপথ করছি তাকে আমি নিয়ে আসবো আর তাকে এনে তোমার এই যে পুত্রগুলোকে দগ্ধ করেছো তার তার ব্যবস্থা আমি করব যেহেতু আমি ক্ষত্রিয় অন্যায়ভাবে এটা করেছে এখানে সুন্দরভাবে বর্ণনা আছে মাতা সুতানাম নিধনম শিশুনম নিশম্য ঘোরম পরিতপ্পমানা তদা রুদ্বস্প কুলা কুলা কুলাক্ষী কলা বুঝছেন তদা রুদ বাষ্প কলা কুলাক্ষী তম তম শান্তয়ন আহ কিরিট মালি দেখা যাচ্ছে না এটা এই দুটো এরমভাবে ফিট করতে নাই মাইক্রোফোন খুব সেন্সিটিভ হবে দূরে থাকবে এটা যেন ক্লিয়ার থাকে কিন্তু এই ব্যবস্থা নাই সেই জন্য বলছেন মাতা শিশু নাম নিধনম মাতা সুতানাম নিধনম শিশুনাম নিশম্ম ঘোরম পরিতপ্যমান দ্রৌপদী পাঞ্চালী পাগলের মতো কাঁদতে আরম্ভ যেমন একটা গৌমাতা বাচ্চা মরে গেলে হাউ হাউ করে কাঁদেন দৌড়ান এরকম কাঁদতে আরম্ভ করলেন তদা রুদত বাষ্প কলা কুলাক্ষী ত্বম সন্তয়ন আহো কিরিটমালি কিরিটমালি অর্জুনের নাম যখন এভাবে ফুটে ফুটে কাঁদছিলেন অজস্র চোখের জল পাগল হয়ে যাচ্ছেন সেই সময় কিরিটমালি প্রতিজ্ঞা করেছেন শোনো ভদ্রে এই ব্রহ্মবন্ধুর শির হরণ করব আমি আত তাই আর যদি না করতে পারি তাহলে আমি গান্ডি ফান্ডি সব ফেলে দেব হম যাই হোক মহাভারতে বিস্তৃত আছে এসব কথা এই সময়তে অর্জুন পেছনে ধাওয়া করলেন তাকে কাকে অশ্বত্থমা ধাওয়া করতে করতে তাকে কি করলেন তাকে ধরে ফেললেন ঘোড়া শান্ত হয়ে গেছে ঘোড়া ক্লান্ত হয়ে গেছে ঘোড়া থেকে নেবে এমনি পায়ে হেঁটে দৌড়াচ্ছে জঙ্গলে পালিয়ে যাওয়া আর কে ধরবে অর্জুনের কাছে পালাতে পারে পৃথিবীর কোনো ব্রহ্মাণ্ডের কোনো জায়গা নেই তার নাম অর্জুন সেখানে গিয়ে কুকুরের মতো ধরলেন ধলে তাকে দড়িতে বেঁধে গাড়িতে টাঙিয়ে দিলেন বল চল এবার হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে এসে দ্রৌপদীর কাছে এসে ফেলে দিলেন যা ধরে নিয়ে এসছি লজ্জায় মাথা নিচু এত বড় একজন অশ্বত্থামা তার এত নিচু কর্ম করবার জন্য তার শক্তি সমস্ত চলে গেছে দুর্বল হয়ে গেছে যে যত ব্যবিচার করবে যে যত অন্যায় করবে তার সত্য কথা বলবার ক্ষমতা থাকবে না বোঝা গেল কি বললাম দুর্বল হয়ে যাবে সত্য বলবার তার ক্ষমতা থাকবে যিনি সত্যতে নিজে প্রতিষ্ঠিত তবে লোককে বলবে তা নাহলে বলবার অধিকার নেই সেখানে নিয়ে আসার পর কি করলেন এইভাবে নিয়ে এসে তাকে ফেললেন এমনভাবে পালাতে আরম্ভ করেছিল যেটা স্বপ্নে ভাবা যায় না প্রাণটাকে বাঁচাবার জন্য দৌড়াচ্ছেন তারপর তাকে কি করা হয়েছিল অনেক ঘটনা আমি অল্পের মধ্যে সংক্ষেপে জানাচ্ছি যখন তাকে ধরে নিয়ে আসা হয়েছিল দ্রৌপদী বৈষ্ণবী শিরোমণি তিনি ওইটা দেখে সহ্য করতে পারলেন না তাকে ছেড়ে দাও শিগগির ছেড়ে দাও গুরুপুত্র তাকে এরম ধরে নিয়ে এসছো গুরুর জন্য তুমি আজকে অস্ত্রশস্ত্র শিখেছ আজকে আমার পাঁচজন পাঁচটা পুত্র চলে গেছে ভালো কথা কিন্তু আজ যদি একে তুমি হত্যা করো তাহলে গৌতমী যারে আমার দ্রৌপদী এই যে কি বলে এই যে দ্রোণাচার্য তার যে স্ত্রী সে তো কাঁদতে আরম্ভ করবে পুত্র একমাত্র পুত্র তাকে ছেড়ে দাও কৃষ্ণ এবার আগে থেকে কৃষ্ণর কাজই এরকম কৃষ্ণ পরীক্ষা করার জন্য বলবেন কি রকম বুদ্ধি দেখেন কৃষ্ণ কাজই হলো এরকম চোরকে বলে চুরু করো আর গৃহস্থকে জেগে থাকবে চোর আসবে খুব সাবধান কৃষ্ণ লীলাই এরকম অপূর্ব কেউ ধরতে পারে না কি অপূর্ব মানে রসিকতা ভগবানের ভগবান অর্জুনকে বলছেন বলছেন একে মারতে হবে আততাই বাদার হন আততায়ী যারা ঘরে আগুন দেয় স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় বৃত্তহরণ করে এইসব অনেক আততায়ীর নাম আছে বিষ দেয় না বলে বিষ দিয়ে দিল এদেরকে স্ট্রেট শাস্ত্রীয় বিচারে বলা হচ্ছে একে মৃত্যুদণ্ড বিষ দান করেছে না বলে অকারণে বিষ দান করে দিল কোনো কারণ হলেও বিষ দান করতে পারবে না অন্য বিচার হবে এদেরকে আততায়ী বলা হয়েছে এদের স্ট্রেট বিচার রয়েছে শাস্ত্রে মেরে ফেলো আততাই বদারহণ আততাই বধ করা বদের বধের যোগ্য ভগবান শ্রীকৃষ্ণ বলে আততাই বদারহণ আততাই মারো আবার যখন ধরে নিয়ে চলে এলো সেখানে দ্রৌপদীর কাছে তখন ভীম তো একেবারে গর্জন করছে এরকম পাঠা বলছে বেটাকে মারো শিগগিরি নকুল বা একটা একটা মন্তব্য করছে সব করতেই পারে একটা লোক চুরি করে ধরা পড়ুক এক একজন বাজারে এক একটা মন্তব্য করবে এই মার এই ছেড়ে দে মারিস না তো এই পুলিশে নিয়ে চল নানা রকম মন্তব্য করবে এখানে বলছেন সেখানে ধরে নিয়ে এসছে বলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্মবন্ধু নহন্তব্য আততাই বদারহণ ময়ৈব উভয়াম নাতম পরিপাহী অনুশাসন বলি আবার কি কথা বলছেন ব্রহ্মবন্ধু মারবার যোগ্য না কিন্তু আততাই বদারণ আততাইকে মারতে হয় তাহলে এক কাজ করো আমার কথা ভীমসেনের কথা দ্রৌপদী যা চাইছে সেটা সব একসঙ্গে করো বলি সে আবার কী করে একসঙ্গে কি করে হবে ভীমসেন তো বলছে মেরে ফেল দ্রৌপদী বলছে ছেড়ে দাও একসঙ্গে কি করে হবে তখন অর্জুন খুব চিন্তা করলেন ভগবানের বন্ধু তো অর্জুন মাথা ঠান্ডা করে চিন্তা করে ভগবান কি বলতে চাইছে কৃষ্ণ তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন কেন ভগবান যাকে কৃপা করেন তার মানে অনুভব করতে বেশি দেরি লাগে না সঙ্গে সঙ্গে বললেন বুঝতে পারলেন ব্রহ্মবন্ধু নহন্তব্য ব্রহ্মবন্ধু মানে ব্রাহ্মণ বাস্তব ব্রাহ্মণ যদি কোনো অন্যায়ও করে করে ফেলে তাকে দৈহিক হত্যা করা নিষেধ দেয়া যাবে না তাকে তার স্থান যে স্থানে ছিল তার মাথা কামিয়ে ঘোল ঢেলে তাকে ছোট কাপড় পরিয়ে লজ্জায় গাধার পিঠে করে তাই দিতে পারো কিন্তু দৈহিকভাবে তাকে খুন করবে হয় না ব্রাহ্মণকে মারা যায় না অবশ্য ব্রাহ্মণ হওয়া চাই বারো মন হলে হবে না বারো মন আমি বারো মন দেখেছ আলে কোনো কয় ও মেরলে মারলেই বা কি মরলেই বা কি আর তো ব্রাহ্মণের কোনো কিছুই নেই ব্রাহ্মণের গুণাবলী কই ব্রাহ্মণের অনেক গুণ আছে অশ্বত্থমার কম গুণ ছিল না বহুত পাওয়ার কিন্তু করে ফেলে যে দুঃসঙ্গে মানুষ অনেক কিছু নোংরা কাজ করে অশ্বত্থমা শিব থেকে জন্মগ্রহণ করেছে শিবের অংশে চারটিখানি কথা নয় এসব শুনলে মাথা খারাপ হয়ে যাবে দ্রোণাচার্য যেখানে বসে ভজন করেছিলেন তপস্যা সেখানে সেই স্থানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেইখানে পাহাড়ের গুফা সেখানে দ্রোণাচার্য বসে বসে ভজন করেছিলেন লাভ করেছিলেন দেরাদুন দ্রোণাচার্য নামটাই দেরাদুনতে ওইখানে ওই গুহার ভেতরে পাহাড়ের একটা জায়গা আছে এখানে এই কথাটা চিন্তা করতে করতে অর্জুনের মাথায় চলে এলো আচ্ছা ভগবান তাহলে কি বলতে চাইছেন বলে তাহলে এক কাজ করা যাক একে এর মাথা কামিয়ে ঘোল ঢেলে তাকে সমস্ত কিছু কেড়ে নিয়ে অস্ত্র তাকে অপমান করে একদম তাড়িয়ে দাও এখান থেকে তার মণিটা যে মাথায় ছিল সে মণিটাকে চুলের সঙ্গে কেটে নিল অর্জুন যা বেটা মণি কেটে নিল মণি এখানে ছিল বিরাট মণি মণিটাকে কেটে চুল সমেত কেটে নিল মাথাটাকে কামিয়ে ঘোল ঢেলে ব্যাস যা দূর হ ছেড়ে দিলাম খালি খালি ব্রহ্মবন্ধু বলে মারলাম না বীর যারা হন তাদের বীরত্ব তাদের কিছু একটা বীরত্ব যারা বীর তাদের কিছু নিয়ম থাকে রুলস অ্যান্ড রেগুলেশন তারা তার বাইরে যান না কোনো একটা বীর যদি হয় যদি একজন অন্যায় করে ফেলেছেন একটা মেয়ে ছেলে তাকে বীর কখনো কেটে ফেলতে পারবে না মেয়ে ছেলে যেহেতু মেয়ে ছেলেকে মার মারতে পারবে না কোনো একটা পাগল ভুল কাজ করে ফেলেছে একটা বাচ্চা নাবালক যদি ভয়ঙ্কর অন্যায় করছে তথাপি সে মারতে পারবে না তাই কেটে ফেলতে পারবে না যে যুদ্ধ করেন ক্ষত্রিয় তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে শুধু তাই নয় আমাদের যে জঙ্গল আছে যেখানে ফরেস্ট বলা হয় জঙ্গলে পর্যন্ত নিয়ম আছে সেটা জানেন কি যেটা আমাদের এই যে ভদ্র সমাজ বলি সেখানে নিয়ম নেই আমরা যেটাকে ভদ্র সমাজ বলছি যেখানে আমরা বসবাস করি সেখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই যা খুশি করতে পারে আর পদমর্যাদা থাকলে ওপরে উঠলে তো আর কোনো কথাই নেই ধরাকে সরা তখন যা খুশি করব জঙ্গলের মধ্যে নিয়ম আছে কোনো পশু যদি জল পান করে জলপান করা অবস্থায় কোনো সিংহ বা বাঘ কেউই তাকে আক্রমণ করবে না যতক্ষণ জল খাবে ততক্ষণ সে চুপচাপ থাকবে জল খেয়ে উঠে যখন অন্য জায়গায় তখন ধরবে বোঝা গেল তো এই নিয়মটা কে শেখাল এই নিয়মটা তারা কোথা থেকে শিখলো কে শিখিয়ে দিয়েছে তারা হিংস্র মাংস না খেলে মাসতে পারে না মানুষ কেন মাংস খাবে মানুষের তো সেরকমভাবে তৈরি হয়নি মানুষের তৈরি সেরকমভাবে হয়নি ছাগল ভেড়া ঘোড়া গোমাতা প্রত্যেকের দাঁতগুলো দেখবেন সমান যারা পশু তাদের ছেদন দন্ত থাকবে চারটে দেখবেন দাঁত এখানে আর এখানে এরকম ক্যানিবেল তারা ওইরকম শিকার করে খাবে তাদের জন্যই মাংস এটা গৌমাতার বই চেতনার জাগরণ যেটা সমস্ত পৃথিবীতে চলছে সেই গৌমাতার বইটা আপনারা পড়ে দেখবেন তার মধ্যে সব উত্তর রয়েছে কেউ রাগ করতে পারে মুসলিম ভাইয়েরাও রাগ করতে পারবে না সমস্ত যুক্তি রয়েছে ওর মধ্যে অবাক হয়ে যাবে সেখানে যা যা কিছু আর্গুমেন্ট রয়েছে যাই হোক তাহলে তাকে মারা চলবে না তাকে মনি কেটে তাকে সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হলো দূর হয়ে যায় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো কত বড় অপমান এত বড় একজন বীর সেই যখন ওরকমভাবে চলে যাচ্ছে অপমানিত হয়ে চলে গেল সামনে তো কিছু বলল না লজ্জা আছে কিন্তু একটু আড়ালে গিয়ে সংকল্প করলো আমি দেখে নেবো তোদের দাঁড়া বলে কি করলেন সঙ্গে সঙ্গে ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্রর কোনো বিকল্প নাই ব্রহ্মাস্ত্রের কোনো বিকল্প নেই ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলে ব্রহ্মাণ্ড পুড়ে একবার শেষ হয়ে যাবে সেই ব্রহ্মাস্ত্রকে চালিত করলেন বললেন পাঁচটা তো ছেলে মরেই গেছে এ তো আমি মেরেছি যা যা হয়েছে ভালো হয়েছে আপ আর একটা তাদের সন্তানের বীজ আছে সেটা হচ্ছে উত্তরার গর্ভে অভিমন্যু দেহ রেখেছে কুরুক্ষেত্রের যুদ্ধে তার পত্নীর গর্ভে এটাকে এখন মারব আমি উত্তরার গর্ভকে শেষ করব সেটাকে টার্গেট করে ওখান থেকে ছাড়লেন এখান থেকে যখন সেই ব্রহ্মাস্ত্র আসছেন তখন পঞ্চ পাণ্ডব আকাশের দিকে তাড়িয়ে গিয়ে কি এটা কোথা থেকে আসছে কৃষ্ণ সামনে দিয়েছেন কৃষ্ণকে বললেন এটা কি চারিদিকে আগুনের মতো জ্বলতে জ্বলতে আসছে